সাহল ইবনু সাদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একজন মহিলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতে এসেছি এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দিকে দেখলেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিলেন আপাদমস্তক দেখা শেষ করে তিনি মাথা নিচু করলেন যখন মহিলা দেখতে পেল নবী সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে কোনো ফয়সালা দিচ্ছেন না তখন সে বসে পড়ল তারপর একজন সাহাবি দাঁড়িয়ে অনুরোধ করলেন হে আল্লাহ রসুল যদি আপনার এ মহিলার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিন তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার কাছে কোনো সম্পদ আছে কি সে বলল না আল্লাহর কসম হে আল্লাহ রসুল আমার কাছে কোনো সম্পদ নেই তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার পরিবারের কাছে গিয়ে দেখো কোনো কিছু পাও কি না তারপর সে চলে গেল ফিরে এসে বলল না হে আল্লাহ রসুল আমি কিছুই পেলাম না তখন তিনি বললেন দেখো একটি লোহার আংটিও পাও কিনা তারপর সে চলে গেল ফিরে এসে বলল না হে আল্লাহ রসুল আল্লাহর কসম একটি লোহার আংটিও পেলাম না কিন্তু আমার এই তহবন্দ আছে বর্ণনাকারী সাহল রদিল্লাহ তাল্লাহ্ন বলেন তার কোনো চাদর ছিল না এর অর্ধেক তাকে দিয়ে দিব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমার এ তহবান দ্বারা কি হবে যদি তুমি পড়ো তবে তার জন্য কিছুই থাকবে না আর যদি সে পড়ে তাহলে তোমার জন্য কিছুই থাকবে না এরপর লোকটি বসে পড়ল দীর্ঘক্ষণ পর সে চলে যাবার জন্য উদ্যত হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে দেখলেন এবং ডেকে এনে জিজ্ঞেস করলেন তোমার কোরআন কতটুকু জানা আছে সে বলল হ্যাঁ আমার অমুক অমুক অমুক সুরা জানা আছে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি এগুলো মুখস্থ পড়তে পারো সে বলল হ্যাঁ তখন তিনি বললেন যাও যে পরিমাণ কোরআন মজিদ মুখস্থ জানো এর বিনিময়ে এই মহিলাকে তোমার সঙ্গে বিয়ে করিয়ে দিলাম